সেই শিশুকে ডেকে নিজের পাশে এনে বসালেন নিচে রাখলেন না সেই শিশুকে এনে নিজের পাশে এনে বসালেন তারপর তিনি বললেন আমি এবং যেই ব্যক্তি কোন এতিমের দায় দায়িত্ব নিবে কোন এতিমের ভরণ পোষণের জিম্মাদারি নিয়ে নেবে সে জান্নাতে এমন ভাবে একত্রিত হয়ে পাশাপাশি অবস্থান করবে রসুল্লাহ সাল্লাম কার জন্য রহমত না এক সাহাবি এসে রসুল্লাহ সাল্লামের সঙ্গে মুসাফা করলেন সেই সাহাবি দিনমজুর ছিলেন কাজ করতেন তো স্বাভাবিকভাবে যারা দিনমজুর করে কায়িক পরিশ্রম করে তাদের হাতগুলো শক্ত হয়ে যায় রুক্ষ হয়ে যায় তো রসুল্লাহ সাল্লামের সঙ্গে যখন মুসাফা করলেন রসুল জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমার হাত এমন শক্ত এমন রুক্ষ অমসৃণ কেন সে সাহাবি বললেন যে আল্লাহ রসুল আমি তো একজন দিনমজুর এই হাত দ্বারাই আমি আমার জীবিকা উপার্জন করি রসুল্লাহ সাল্লাম বললেন আল কাসিবু হাবিবুল্লাহ নিজের হাতে উপার্জনকারী ব্যক্তি আল্লাহ তার বন্ধু তো এখন কি ব্যবসায়ী পেরেশান হয়ে যাবে যাবার জন্য কোন রহমত বাকি রাখা হচ্ছে না দিন মজুরকে নিজের হাতের দ্বারা উপার্জনকারী ব্যক্তিকে তো আল্লাহর বন্ধু ঘোষণা করা হলো রাসুল বলে দিচ্ছেন যেই ব্যবসায়ী সততা এবং সত্যবাদিতার সঙ্গে ব্যবসা করবে এবং বিশ্বস্ততার সঙ্গে ব্যবসা করবে ব্যবসা করতে গিয়ে মিথ্যাও মিথ্যারও আশ্রয় নেবে না আর আমানতেরও খেয়াল করবে না বিশ্বস্ত এবং সত্যবাদী এরকম ব্যবসায়ী তার হাসর হবে নবীদের সঙ্গে সিদ্দিকদের সঙ্গে এবং শহীদদের সঙ্গে আল্লাহ তারা সেই মর্যাদা দিয়ে দিচ্ছেন আল্লাহ তারা ধনীকে আদর্শ শেখাচ্ছেন যে ব্যক্তি নরম বিছানায় শুয়ে আল্লাহ তালাকে স্মরণ করবে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দেবে গরিব ব্যক্তি পরেশান হয়ে যাবে যে সেই ব্যক্তি দুনিয়াও পেল আবার পর করে জান্নাতও পেয়ে যাচ্ছে রসুল্লাহ সাল্লাম বলছেন যে এই গরিব ব্যক্তি ধনী ব্যক্তির পাঁচশো বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে আর পাঁচশো বছর মানে কি দুনিয়ার পাঁচশো বছর وإن يوما عند ربك كألف سنة مما تعدون আল্লাহ তালা উৎকৃষ্ট পারার মধ্যে বলেন তোমার প্রতিপালকের কাছে এক একটা দিনের গণনা হল তোমরা যেভাবে গণনা করো সে অনুযায়ী এক হাজার বছরের সমান তোমাদের এক হাজার বছর আর আখেরাতের এক দিন সমান তো এখন পাঁচশোকে আপনি এক হাজার দিয়ে গুনতেন ফলাফল বের হয়ে যাবে এক গরিব ব্যক্তি দুনিয়ার মধ্যে কষ্ট করে তাকে তার জীবিকার জন্য ফিকির করতে হয় আবার সে আল্লাহকেও খুশি করে দুনিয়া থেকে চলে গেল তাহলে সেই ব্যক্তি ধনী ব্যক্তির পাঁচশো বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে রসুল্লাহ সাল্লাম বলেন প্রত্যেক নবীকে আল্লাহ তাহলে এমন একটা দোয়া করার অধিকার দিয়েছেন যেই দোয়াকে তিনি যেভাবে দোয়া করবেন হুবহু ভাবে আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ তাল ইব্রাহিম আলী ইসলামকেও সেই অধিকার দিয়েছিলেন তিনি দোয়া করেছেন অন্যান্য নবীগণকেও দিয়েছিলেন তারাও দোয়া করেছেন এক সাহাবি জিজ্ঞেস করলো হে আল্লাহ রসুল আপনাকেও কি অধিকার দেওয়া হয়েছে রসুল উল্লাহ সাল্লাম বললেন হা আমাকে অধিকার দেওয়া হয়েছে হে আল্লাহ রসুল আপনি আল্লাহর কাছে কি প্রার্থনা করেছেন না আমি আল্লাহর কাছে প্রার্থনা করিনি আমি আমার প্রার্থনাকে সেই কেয়ামতের দিনের জন্য অবশিষ্ট রেখেছি আমি আমার গুনাহগার উম্মতের জন্য সেই কেয়ামতের দিন সুপারিশ করবো আল্লাহর কাছে যে দিন মানুষরা পরেশান হতে থাকবে জাহান নামে গিয়ে যাব কিন্তু এখানে তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না সূর্য মাথার একেবারে কাছে শরীর থেকে এই পরিমাণ ঘাম বের হচ্ছে যে এক একজন ব্যক্তি তার গুনাহ পরিমাণ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে আর তো সহ্য হয় না হে আল্লাহ এক একজন নবীর কাছে যাবে গিয়ে আবেদন জানাবে যে আল্লাহর কাছে এই সুপারিশটা করেন যে আল্লাহ তারা যেন একটা ফয়সলা করে দেন যদি জাহান্নামের ফয়সলা করে দেন জাহান্নামে যেতে রাজি আছি কিন্তু এই কেয়ামতের ময়দানে তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না কিন্তু সেই দিন এমন এক অবস্থা হবে যে কোন নবী আল্লাহ তালার সামনে সুপারিশ করার সাহস করবেন না নবীরাও তখন ইয়া নফসি ইয়া নফসি নিজেকে নিয়ে পেরেশান থাকবে যে হায় আজ আমার কি অবস্থা হবে আদম আলহ ইসলাম সাহস করবেন না ইব্রাহিম আলহ ইসলাম সাহস করবেন না মোসা আলহ ইসলাম সাহস করবেন না ঈসা আলহ ইসলাম সাহস করবেন না অবশেষে সমস্ত মানুষ আসবে নবী আরবি মোহাম্মদ আরবি সাল্লাহ আলী হাসাল্লামের কাছে তারপর তিনি বলবেন হা হ্যাঁ, আমি আল্লাহর সামনে সুপারিশ করব তারপর রসুল সাল্লাহ সাল্লাহ ইসলাম বলেন সেই দিন আমি আল্লাহ তালার সামনে চেষ্টাবনত হয়ে আল্লাহ তালার এমন প্রশংসা করব যেই রকম প্রশংসা না পূর্বের কেউ করেছে না পরের কেউ করবে আল্লাহ তালা নিজ দয়ে আমাকে সেই দিন শিখিয়ে দিবেন আমি আল্লাহ তালাকে সেভাবে প্রশংসা করব আল্লাহ তালা খুশি হয়ে যাবেন আল্লাহ তালা জালাল জামাল রূপ নিবে তখন আল্লাহ তালা আমাকে আদেশ দিবেন হে নবী স্যার তো আপনি চান আপনি যা চাবেন আপনাকে তাই দেওয়া হবে তখন আল্লাহ তালা তার হাবিব সাল্লাহ আলী হাসাল্লামের মাধ্যমে গুনাহগার বান্দাদের জন্য সুপারিশ করাবেন সেই রাসুল ইন্তকালের সময় যিনি তার উম্মতের কথা ভুলে যাননি তিনি তার উম্মতের জন্য রহমত ছিলেন তো ছিলেন যারা তার উম্মত নয় তাদের জন্য কি পরিমাণ রহমত ছিলেন যেই তায়েফের মানুষরা আমার নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলী হাসাল্লামের উপর কি বর্বর নির্যাতন করেছিল এটা ইতিহাসের কোন পাঠক না জানে যে এই জাহেলরা এই জাহেলরা আমাদের নবী মোহাম্মদ আরবির দেহ থেকে কিভাবে রক্ত ঝরিয়েছিল কিন্তু আমাদের নবীর আচরণ তাদের সঙ্গে কেমন ছিল তারা তার দেহ থেকে রক্ত ঝরাচ্ছে আসমানের ফেরেস্তারও সহ্য হচ্ছে না আসমানের ফেরেস্তা জিবরিল আমিন আলাইহি সালাম পাহাড়ের ফেরেস্তাকে নিয়ে দুনিয়ার মধ্যে চলে আসছেন পাহাড়ের ফেরেস্তা রাসুলের কাছে অনুমতি চাচ্ছেন যে হে রাসুল আপনি শুধু অনুমতি দেন এই তায়েফের দুই পাশের দুই পাহাড়কে চাপা দিয়ে পুরো এই গোত্রকে ধ্বংস করে দিব তখন রাসুলের চোখ থেকে অশ্রু ঝরছে রাসুল আল্লাহর কাছে প্রার্থনা করছেন আল্লাহ কৌমি ফাইন্নাহুম লা ইয়ালামুন হে আল্লাহ আপনি আমার সম্প্রদায়কে ক্ষমা করে দেন তারা তো জানে না তারা তো চিনে না আমি কে যদি চিনত তাহলে তারা আমার সঙ্গে তুই আচরণ করত না তাদেরকে ক্ষমা করে দেন সেই ফেরেস্তাকে বলছেন না তাদেরকে ধ্বংস করার দরকার নেই আশা করা যায় তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে আল্লাহ তাহলে এমন মানুষদেরকে তৈরি করে দিবেন যারা ইসলামকে গ্রহণ করে নিবে পরবর্তীতে দেখাও গেছে রাসুলের জীবদ্দশাই সেই তায়েফের প্রতিনিধি দল এসে রাসুলের কাছে ইসলাম গ্রহণ করে নিয়েছে পৃথিবীর মধ্যে কোথায় পাবেন আপনি সে আদর্শ রসুল্লাহ সাল্লাহাম অষ্টম হিজড়িতে যখন মক্কা বিজয় করেন মক্কার বড় বড় নেতৃবৃন্দ রাসুলের সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে রাসুল যদি অনুমতি দেন সবার গলাকে ফেলে দাও সবাইকে হত্যা করে দেওয়া হবে সেই অবস্থার মধ্যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্মরণ ছিল না তা না রাসুলের স্মরণ ছিল এই মানুষগুলো আমার উপর নির্যাতন করেছে এই মানুষগুলো আমাকে নিপীড়িত করেছে এই মানুষগুলো এমনকি আমাকে নিগৃহীত করেছে আমাকে রক্তাক্ত করেছে এই মানুষগুলো সোমাইয়া নদী আল্লাহ আল্লাহকে হত্যা করেছে এই মানুষগুলো খুবাইবের সঙ্গে কি আচরণ করেছে রাসুলের অজানা ছিল না বিলালের সঙ্গে কি আচরণ করেছে রাসুলের অজানা ছিল না রাসুল সবই স্মরণ ছিল তারপরও সেই অপরাধীর মতো দাঁড়িয়ে থাকা মানুষগুলোর উদ্দেশ্যে রাসুল কি বলছেন রাসুল বলছেন আজ আমি তোমাদেরকে সে কথাই বলবো ইউসুফ আলহ ইসলাম তার ভাইদেরকে যেই কথা বলেছিলেন ইউসুফ আলহ ইসলাম যখন ক্ষমতায় ভাইয়ের অপরাধীর মতো সামনে দাঁড়িয়ে আছে চাইলেই প্রতিশোধ নিতে পারেন যে তোরা তো সেই ভাই যে আমাকে হত্যা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছ আমাকে আছার দিয়েছ আঘাত করেছ সর্বশেষে আমাকে হত্যা করার জন্য কুয়ার মধ্যে ফেলে দিয়েছ চাইলে এখন প্রতিশোধ নেওয়া সম্ভব ছিল কিন্তু না ইউসুফ আলহ ইসলাম বললেন না তাসিব আলাইকুম আজ তোমাদের উপর আমার কোন অভিযোগ নেই ইয়াফিরুল্লাহম আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিবেন ওহ আলহামুল রাহিমিন তিনি তো সর্বোচ্চ দয়ালু রাসুল বলছেন একই বাক্য আজ তোমাদের উপর আমার কোন অভিযোগ নেই তোমরা মুক্ত স্বাধীন কিছু বলবো না তোমাদেরকে ওসমান ইবিন আবি তালহা নদী আল্লাহ রসুল্লাহ সাল্লাম যখন হিজরত করবেন ইসলামের জন্য দিনের জন্য নিজের গোত্র পরিবার বংশ আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে সেই অজানা ভূমি মদিনার উদ্দেশ্যে পাড়ি জমাবেন তখন রসুলের মন স্বাভাবিকভাবেই খুব খারাপ ছিল রসুল ওসমান নদী আল্লাহ আনহুর কাছে গিয়ে তার কাছে অনুমতি চাইলেন তার কাছে কাবা ঘরের চাবি সংরক্ষিত ছিল রাসুল তাকে বললেন হে উসমান আমার জন্য একটু কাবা ঘরের দরজাটা খুলে দাও আমি দুই রাখাত নামাজ পড়ব আমার দিলটাকে প্রশান্ত করব তোমাদের মধ্যে খুব বেশি সময় হয়তো আমি অবস্থান করব না কিন্তু ওসমান নদী আল্লাহ তখনও কাফের ছিলেন ইসলাম গ্রহণ করেননি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামান্য আহ্বানে তিনি সারা দেননি কেন দিবেন যে মানুষটাকে হত্যা করার জন্য সমস্ত মুশ্রিকরা দারুন নদওয়ার মধ্যে পরামর্শ করে সবাই একতাবদ্ধ হয়েছে প্রত্যেক গোত্র থেকে প্রতিনিধি নিযুক্ত করা হয়েছে যে কোন এক গোত্র যদি হত্যা করে ফেলে রাসুলের বংশ বংশগুলো হাসেন প্রতিশোধ নিতে পারে তো সবাই মিলে যখন আন্তর্জাতিকভাবে আমরা চাপ দিয়ে যখন তাকে হত্যা করব তখন কার প্রতিশোধ নেবে চাইলেও পারবে না তো যেই মানুষগুলো রাসুলকে হত্যা করার জন্য প্রস্তুত ছিল যেই মানুষগুলো কোন সুযোগ হাতছাড়া করেনি যে রাসুল যখন সেজদায় গিয়েছে সেই মক্কার মুশ্রিক রাসুলের কাঁধের উপর তার দেহের উপর উটের ভুড়ি চাপিয়ে দিয়েছে সে ফাতেমা রদি আল্লাহ আনহা শিশু সাহাবি তিনি গিয়ে রসুলের কন্যা সেই এটাকে ছড়াচ্ছেন আর তাদেরকে গালি দিচ্ছেন যে এই মানুষটার উপর এই এবাদতের অবস্থার মধ্যে তোমরা একটু রহম করতে পারো না আবু জাহেল কতবার চেষ্টা করেছে ভারী পাথর নিয়ে গেছে যে রাসুলকে হত্যা করে ফেলবে কিন্তু একটু সামনে গিয়ে দেখে বিশাল একটা উট তার সামনে হা করে দাঁড়িয়ে আছে যে একটু যদি সামনে আগায় তাহলে খেয়ে ফেলবে পারেনি কিন্তু চেষ্টায় কোনো ত্রুটি করেনি মানুষগুলো কেন তার জন্য কাবার ঘরের দরজা খুলবে কেন তাকে সুযোগ দিবে মাত্র দুই রাখাত নামাজ পড়ার জন্য কিন্তু যখন রসুল্লাহ সাল্লাম অষ্টম হিজড়িতে মক্কা বিজয় করেন মক্কা বিজয় করার পর তিনি সেই উসমান ইবনে আবি তালহা নদী আল্লাহকে ডেকে পাঠান তাকে বলেন যে কাবা ঘোরান খুলে দাও খুলে দেওয়া হলো রাসুল ভিতরে গেলেন সাথে কয়েকজন সাহাবিও গেলেন ভিতরে গিয়ে রসুল রসুল্লাহ সাল্লাহাম নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর রসুল রসুল্লাহ সাল্লাহামের সামনে ওসমান দাঁড়ানো অন্যান্য সাহাবিরাও দাঁড়ানো তখন সবাই ভাবছেন এই চাবি যেহেতু ওসমানের কাছ থেকে একজন অমুসলিমের হাত থেকে রাসুলের হাতে গিয়েছে তো এখন তো মক্কা আমাদের হাতে একটা বিজিত রাষ্ট্র এখন আমাদের মধ্যে হতে কোন একজন খাদেমকে হয়তো রাসুল্লাহ সাল্লাহাম এই সৌভাগ্য দান করবেন কাবা ঘরের চাবি অর্পণ করবেন কিন্তু রাসুল বললেন হে ওসমান তোমার কি সেই দিনের কথা মনে আছে যেই দিন আমি দুই রাকাত নামাজ পড়ার জন্য তোমার কাছে কাবা ঘর খুলে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলাম আজ আমি যেখানে সেদিন তুমি ছিলে সেখানে দাঁড়ানো আল্লাহ তাহলে অবস্থাকে পরিবর্তন করে দিয়েছেন তিলকাল আয়াম নুদাউলুহা বাইনান নাস যে আল্লাহ তাআলা এটা হলো সুন্নাহ নিজাম যে তিনি দুনিয়াকে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির মধ্যে ক্ষমতার অদল বদল করেন আল্লাহ তাআলার এটা নিজাম তো তুমি এখন আমার সামনে দাঁড়ানো কিন্তু সেদিন তুমি আমার সঙ্গে যে আচরণ করেছিলে আজ আমি তোমার সঙ্গে সেই আচরণ করব না হে ওসমান এই চাবি তোমার কাছেই থাকবে শুধু তা না কেয়ামত পর্যন্ত তোমার বংশের মধ্যেই এই চাবি সংরক্ষিত থাকবে এবং আজ পর্যন্ত এই চোদ্দশো বছর পার হওয়ার পরও সে ওসমান ইবনে আবি তালহা রদি আল্লাহ আনহুর বংশধররাই কাবা ঘরের চাবি সংরক্ষণ করে আসছেন এমন এক সৌভাগ্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে তাদের নসিব হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ব্যাপারে এক কবি বলেন যে মানুষটা নিজের শক্তি থাকা সত্ত্বেও নিজের দুশ্মনদের থেকে কখনো প্রতিশোধ নেননি যিনি পাথরের জবাব দিয়েছেন ফুল ছুড়ে উসে কিয়া নাম দেগা জামানা ও রহমত নেহি ফের আর কিয়া হে যে সেই নবী যদি রহমত না হন তাহলে এই জামানার মধ্যে রহমতের মানুষ আর কে হবে যে মানুষটা পাথরের জবাব দিয়েছেন ফুল ছুড়ে যারা তাকে হত্যা করতে চেয়েছে যারা তার চিহ্নকে এই দুনিয়া থেকে মুছে দিতে চেয়েছে তাদের প্রতিও রসুল্লাহ সাল্লাম এতটা দয়া করে বসছিলেন এক যুদ্ধ থেকে ফিরছেন পথিমধ্যে যাত্রা বিরতি হয়েছে এক বাবলা গাছের মধ্যে রসুল্লাহ সাল্লাম তরবারি ঝুলিয়ে বিশ্রাম বিশ্রামরত হয়ে গেলেন অন্যান্য সাহাবিরাও চারিদিকে ছড়িয়ে সবাই বিশ্রামরত হয়ে গেল তো স্বাভাবিকভাবে মরুভূমির মধ্যে গাছপালা খুব বেশি থাকে না তো বিশ্রামের জন্য সবাই একটু দূর দূরান্তে ছড়িয়ে পড়লো এই সুযোগে একজন কাফের যে আগ থেকেই উৎপেতে ছিল সে ভাবলো এই তো সুযোগ এই সুযোগে এই নবী আমার চোখের দুশ্মন আমার জানের দুশ্মন তাকে আমি দুনিয়া থেকে চিরবিদায় করে দিব তো সে আসলো এসে রাসুলের তরবারি রাসুলের তরবারি বাবলা গাছ থেকে নিজের হাতে নিয়ে তরবারিকে কোষমুক্ত করলো এরপর রসুল উল্লাহ সাল্লাম ঘুমন্ত অবস্থায় তার উপর তরবারি ধারণ করে বলল মাইয়াম নাউ কামিন্নি মোহাম্মদ হে মোহাম্মদ আমার হাত থেকে এখন তোমাকে বাঁচাবে কে কে আছে তোমাকে বাঁচাবে রসুল্লাহ সাল্লাহামের ঘুম ভেঙে গেল তিনি উঠলেন একটুও বিচলিত হলেন না দুঃখিত হলেন না রসুল্লাহ সাল্লাম বললেন আল্লাহ এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে সেই কাপের হাত কম্পিত হয়ে গেল তার হাত থেকে তরবারি পড়ে গেল রসুল্লাহ সাল্লাহ তরবারি উঠিয়ে নিলেন এই অবস্থার মধ্যে আমি আর আপনি যদি অবস্থার সম্মুখীন হই প্রতিশোধ নিতে কি মোটেও কম করব রসুল্লাহ সাল্লাম এখন জিজ্ঞেস করছে মাই আম আমরাও কামিননি আরে এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে সে তো আর আল্লাহকে বিশ্বাস করে না সে তো আর আল্লাহ জবাব দিবে না এখন সে রাসুলের কাছে রোনাজারি করা শুরু করলো আমাকে ছেড়ে দিন আমাকে মুক্তি দিয়ে দিন রাসুল তার সামনে কালেমার দাওয়াত পেশ করলেন সেই দাওয়াতকে ওই মুহূর্তে গ্রহণ করার জন্য প্রস্তুত হলো না কিন্তু তারপরও রসুল্লাহ সাল্লাহাম বললেন ঠিক আছে যাও তোমাকে মুক্ত করে দিলাম আপনাকে আমি পাঠিয়েছি সমগ্র বিশ্ব জন্য জগৎ সমূহের জন্য রাহমত বানিয়ে এই নবীর রাহমত থেকে সবাই উপকৃত হয়েছে ইসলাম প্রচারিত হয়েছে সারা দুনিয়ায় প্রচারিত হয়েছে যে সেই মক্কার যুগের মধ্যে যেই সময়ে ইসলামের দাওয়াত দেওয়া কতটা কঠিন ছিল যে শুধু ইসলাম মানার কারণে হামিদ এই মানুষগুলো রাসুলের উপর সাহাবিদের উপর কেন প্রতিশোধ নিয়েছিল সেই জন্যই প্রতিশোধ নিয়েছিল যেই জন্য আসহাব উহদুদের উপর প্রতিশোধ নেওয়া হয়েছিল কেন তারা আল্লাহর উপর বিশ্বাস করে তাদের অপরাধ শুধুই এটা কেন তোমরা মুসলমান তোমাদেরকে এই দেশের মধ্যে থাকতে দেওয়া হবে না এই মক্কার মধ্যে থেকে তুমি আল্লাহ এবং তার রসুলের নাম নিতে পারবে না সেই মানুষগুলোর সঙ্গে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম পদে পদে কেমন রহমতের আচরণ করছেন তো সেই রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম তো আমার আদর্শ পুরুষ কোরআন আমাকে বলেই দিচ্ছে তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো আল্লাহকে প্রত্যাশা করো এবং শেষ দিবসে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই বিশ্বাস লালন করো তোমার জন্য আল্লাহ রাসুলের জীবনীত রয়েছে উত্তম আদর্শ শুধু তোমার ব্যক্তি জীবনে নয় শুধু তোমার পারিবারিক জীবনে নয় শুধু তোমার সামাজিক জীবনে নয় শুধু তোমার রাষ্ট্রীয় জীবনে নয় বরং তোমার জীবনের যতগুলো ক্ষেত্র হতে পারে সবগুলো ক্ষেত্রের জন্য যত ধরনের আদর্শ প্রয়োজন আচরণ সব আদর্শ আমি নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইসলামের মধ্যে লুকায়িত রেখে দিয়েছি চাও তুমি তার জিন্দগির দিকে তাকাও সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এক কাফের এক সাহাবিক উপহাস করে বলছেন তোমাদের নবীতে এমন নবী যেই নবী শৌচাগারে গিয়ে ইস্তেঞ্জা করার পদ্ধতিও শিক্ষা দেন উপহাস করছে এমন নবী বাথরুম কিভাবে করবে এটাও শিখিয়ে দিতে হয় তো সেই সাহাবি বলছেন হ্যাঁ তিনি এটাকে ভালো অর্থে নিলেন যে আমাদের নবী হলেন সেই নবী যিনি আমাদেরকে ইসলামের সব বিষয়ে শিখে দেন এমনকি আমরা কিভাবে ইস্তেমজা করব সেই আদর্শ আমরা নবীর জীবনের মধ্যে পেয়ে যাই সুতরাং জীবনের এক ক্ষেত্রে যদি আমি নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করি আর আরেক ক্ষেত্রে আমি নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করি তাহলে আমার ইল্লাহ যদি আমার মধ্যে চলেও আসে আমার মোহাম্মদ রসুল্লাহ এখনো পূর্ণ হয়নি আমার কালেমার দাবি আমার মুখেই রয়ে গেছে আমার দাবি আমার বাস্তবে রূপান্তরিত হয়নি تعصي الرسول وأنت تظهر حبه هذا لعمري في الفعال بديع لو كان حبك صادقا لأطعته فإن المحب لمن يحب مطيع তুমি রাসুলের ভালোবাসার দাবি করো নিজেকে রাসুল প্রেমিক দাবি করো কিন্তু নিজের কাজে কর্মে রাসুলের বিরোধিতা রাসুলের অবাধ্যতা প্রকাশ করো আর এটা তো বড় বিস্ময়কর আচরণ কারণ যেই ব্যক্তি যাকে ভালোবাসে সে তার অনুগত হয়ে যায় তুমি রাসুলের ভালোবাসার দাবি করো কাজে কর্মে রাসুলের খেলাফ করো এটা তো কখনো সম্ভব না এজন্যই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একটা পঙ্ক্তি খুব সুন্দর বলে গেছেন রাসুলের অপমানে যদি কাজে না তোর মন মুসলিম নও মুনাফিক তুই রাসুলের দুশ্মন কারণ রাসুলের অপমান হবে আমার সামনে রাসুলের কে গালিগালাজ করা হবে আমার ভেতরে কোন স্পন্দন হবে না তাহলে তো আমি মমিন না ওমর রাজি আল্লাহ আনহু রাসুলের কাছে এসে বলছেন হে আল্লাহ রাসুল আমি আপনাকে ভালোবাসি ইসলামের একটা শিক্ষা হল ইসলাম মানুষের মধ্যে ভ্রাতৃত্ব এবং ভালোবাসা শিক্ষা দিয়েছে রসুল্লাহ সাল্লাম বলেছেন সাদা তুমি উজিল্লু হুমুল্লাহ জিল্লিহি ইয়াউমা লা ইল্লা জিল্লুহু সাত প্রকার মানুষকে আল্লাহ তালা কেয়ামতের দিন যেদিন আল্লাহ তালার আরসের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না সেই দিন আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে তার আরসের ছায়া স্থান দেবেন তার মধ্যে এক শ্রেণী হল রজুলানি তাহাব্বা ফিল্লা ইজতামা আলাই ফতাফাররাকা আলাই এমন দুইজন মানুষ যারা পরস্পর পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসে তারা একত্রিত হলেও আল্লাহর জন্য একত্রিত হয় কখনো দূরত্বে চলে গেলেও একমাত্র আল্লাহর জন্যই দূরত্বে যায় ভালোবাসার কেন্দ্রবিন্দু হল আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন ইদা আহাব্বা মজুল আহাহু তোমাদের কেউ যখন তার মুসলমান ভাইকে ভালোবাসে সে যেন তাকে জানিয়ে দেয় আমি তোমাকে ভালোবাসি কারণ আমার ভালোবাসা যদি আমি লুকায়িত রাখি তাহলে হতে পারে সেই মানুষটা আমাকে ভালোবাসবে না কিন্তু আমি যখন তাকে আমার ভালোবাসার কথা জানাবো সেও তখন আমাকে ভালোবেসে নিবে এর মাধ্যমে সমাজ সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হবে বিশ্ব সুন্দর হবে রসুল ভালোবাসা শিক্ষা দিচ্ছেন ওমর অদি আল্লাহ এসে বলছেন হে আল্লাহ রসুল আমি আপনাকে ভালোবাসি এই পৃথিবীর সবার চাইতে অধিক ভালোবাসি তবে আমার নিজের জীবনের থেকে না সাহাবাই কেরাম লৌকিকতা করতেন না মনে যা ছিল তাই বলে দিতেন এক সাহাবি এসে রাসুলকে বলছেন হে আল্লাহ রাসুল আমার দিনা করতে মন চাচ্ছে আমি নিজেকে সামলাতে পারছি না আমি এখন ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছি আপনি আমাকে অনুমতি দিন রাসুল্লাহ তাকে বললেন না চুপ কর বেয়াদব তুই একটা জাহাজ নামি তুই গোমরা এভাবে দূরে ফেলে দিলেন না দূরে তো সবাই ঠেলতে পারে কিন্তু দূরের মানুষকে কাছে কয়জন আনতে পারে खुद न थे जो राह पर औरों के हाजी बन गए वो क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया দূরের মানুষকে কাছে টানা অপরাধীকে বুকে টেনে নেওয়া খুব সহজ না সেই জাহিলি যুগের জাহিলি মানুষগুলো অন্ধকার যুগের বর্বর মানুষগুলোকে নিজের সঙ্গী বানিয়ে নেওয়া নিজের আপনজন বানিয়ে নেওয়া নিজের ভালোবাসার মানুষে পরিণত করা খুব সহজ কোনো বিষয় না তো সেই সাহাবি এসে বলছেন হে আল্লাহ রাসুল আমি ব্যবচারে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছি আপনি আমাকে দয়া করে অনুমতি দিয়ে দিন কারণ আপনি যদি অনুমতি না দেন আপনার অনুমতি ছাড়া যদি আমি ব্যবচারে লিপ্ত হয়ে যাই আমি তো ধ্বংস হয়ে যাব কিন্তু আপনি যদি অনুমতি দিয়ে দেন তাহলে তো আমার জন্য কাজটা বৈধ হয়ে যাবে তো রাসুল তাকে দূরে ঠেলে দিলেন না রসুল্লাহ সাল্লাম তাকে বললেন শোন তোমার মা অথবা তোমার বোনের সঙ্গে যদি কেউ ব্যবচার করে তোমার কেমন লাগবে আচ্ছা তুমি যার সঙ্গে ব্যবচার করবে সে তো কারো মেয়ে কারো বোন কারো আত্মীয় তুমি যখন তার সঙ্গে ব্যবচার করবে সেই মানুষের দিলের অবস্থা কি হবে তুমি নিজের কথা স্মরণ করে তখন তুমি কিভাবে সেই মানুষটার সঙ্গে ব্যবচারে লিপ্ত হতে পারবে তো রাসুল যখন এতটা আন্তরিকতার সঙ্গে বোঝালেন সেই সাহাবের দিলের মধ্যে আঘাত লাগলো হা আসলেই তো আমি যার সঙ্গে ব্যবচারে লিপ্ত হব সেও তো কারো মেয়ে সেও তো কারো বোন সেও তো কারো স্ত্রী অথবা সেও তো দুই দিন পর কারো সংসারে যাবে তাহলে আমি কিভাবে একজন মেয়ের সঙ্গে আমি ব্যবচার করব সে সাহাবি বললেন হ্যাঁ রসুল আমার মন থেকে ব্যবচারের ইচ্ছা দূর হয়ে গেছে তো সাহাবাই কিরাম তার লৌকিকতা করতেন না মনে যা ছিল মুখে তাই বলে দিতেন তোমার অদি আল্লাহ এসে বলছেন হে আল্লাহ রসুল আমি আপনাকে সবার চাইতে অধিক ভালোবাসি শুধু আমার নিজের চাইতে নয় রসুল্লাহ সাল্লাম বলছেন হে অমর তোমার ইমান হয়নি উমর আল্লাহ আরেকটা সময় নিলেন সময় নিয়ে ভেবে নিজের দিলের মধ্যে এই কথা বসালেন যে আমি আল্লাহ রসুলকে নিজের জিন্দগির চাইতে অধিক মহব্বত করি এরপর রসুলকে বললেন হে আল্লাহ রসুল আমি আপনাকে দুনিয়ার সবার চাইতে এমনকি আমি ওমরের জীবনের চাইতে অধিক ভালোবাসি রাসুল বললেন আল্লাহ নিয়া ওমর হে ওমর এখন তোমার ইমান পরিপূর্ণ হয়েছে আমি তাকিয়ে দেখি আমার জীবনের দিকে আমি আমার স্ত্রীর কথা শুনে মুখে দাঁড়িয়ে রাখার সাহস করতে পারি না আমার স্ত্রী কি বলবে আমার বন্ধু বান্ধব কি বলবে আমার সামাজিক স্ট্যাটাস কোন পর্যায়ে দাঁড়াবে পারি না ইসলামের বিধান পালন করব নামাজ পড়ব আর নামাজ পড়লে দেহের মধ্যে সুন্নতি লেবাস ধারণ করলে মানুষ আমাকে কটাক্ষ করবে আমাকে গালি দিবে আজকাল তো নতুন গালি তৈরি হয়ে গেছে মৌলবাদী বলবে আমাকে জঙ্গি বলবে আমাকে ধর্মদ্রোহী বলবে আমাকে খারাপ বলবে তো এখন আমি যদি ধর্মের পথে চলে যাই আমি তো সমাজের কাছে ছোট হয়ে যাব সমাজের ভয়ে আল্লাহর আদেশকে রাসুলের আদেশকে জলঞ্জলি দিয়ে দিচ্ছে সমাজের কথার ভয়ে আল্লাহ তালা বলে দিচ্ছেন শোনো কুল হে নবী আপনি বলে দিন إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم হে নবী আপনি বলে দিন যদি তোমাদের বাবা মা তোমাদের সন্তান সন্ততি তোমাদের স্বামী স্ত্রী তোমাদের পরিবার পরিজন তোমাদের ধন সম্পদ যেগুলোকে তোমরা উপার্জন করো তোমাদের ব্যবসা বাণিজ্য যেগুলোর মন্দ হওয়ার আশঙ্কা তোমরা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 আমাকে কি বলবে কে কি ভাববে এটা তো মুসলমান দেখবে না মুসলমান তো দেখবে আমার আল্লাহ কি বলেছেন আমার রাসুল আমাকে কি আদর্শ শিখিয়ে গেছে কারণ পথ দুইটা একটা পথের নাম হল সিরাতুল মুস্তাকিম সরল পথ যেই পথে সূচনা লগ্নে আছি আমি আর যেই পথের সমাপ্তিতে আছে আমার মঞ্জিলে মাকসুদ জান্নাত আর একটা পথ হল অন্ধকার পথ গুমরাহির পথ যেই পথ যদি আমি অবলম্বন করি সেই পথ আমাকে জাহান নামে নিয়ে যাবে তো রাসুলের ভালোবাসার দাবি করা তো সহজ কিন্তু সেই ভালোবাসাকে নিজের জিন্দগির মধ্যে বাস্তবায়ন করা খুবই কঠিন খুবই কঠিন আর একজন বান্দা যখন রাসুলের আদর্শকে নিজের মধ্যে বাস্তবায়ন করে ফেলবে তখন সে সিরাতে মুস্তাকিমের উপর উঠে যাবে রাসুলকে মানার মাধ্যমে কোরআন মানা হয়ে যাবে আল্লাহ তারা তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ তারা তাকে জান্নাতের জন্য উপযুক্ত বানিয়ে দিবেন আল্লাহ তালা আমার জান্নাত এবং জাহান্নামকে রেখেছেন আমার রাসুলের আদর্শ অনুসরণ করা এবং না করার মধ্যে যদি রাসুলকে অনুসরণ করে যেতে পারি আমার ব্যক্তি জীবনে আমার পারিবারিক জীবনে আমার সামাজিক জীবনে আমার রাষ্ট্রীয় জীবনে আমার আন্তর্জাতিক পরিমণ্ডলে সব ক্ষেত্রে আমি যদি আমার রাসুলের আদর্শকে সেই নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহামের আদর্শকে বাস্তবায়ন করে যেতে পারি তাহলেই আমি কামিয়াব হব অন্যথায় আমি তো গোমরা হয়ে যাব আল্লাহ তাআলা এই কালামে পাক এই কোরআনকে নাজিল করেছেন সূরাতুল বাকারা দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই কিতাবের কাজ কি হুদাল্লিল মুত্তাকিন এই কিতাব হলো যারা আল্লাহকে ভয় করে এই কিতাব তাদেরকে সঠিক পথ প্রদর্শন করবে একই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان রমজান মাস হল সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে যা সমগ্র বিশ্ব মানবতার জন্য হেদায়ত সুরাতুল বাকরার দ্বিতীয় আয়তে বলা হচ্ছে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়ত একই সুরার মধ্যে দ্বিতীয় পাড়ায় আল্লাহ তালা বলে দিচ্ছেন শুধু মুসলমানের জন্য না সমগ্র বিশ্ব মানবতার জন্যই কোরআন হেদায়ত এই জন্যই তো দেখা যায় যারা কোরআনের বিরোধিতা করতে গিয়েও কোরআন রিসার্চে লিপ্ত হয়ে যায় এদের অনেকেই তাদের পূর্ববর্তী ধ্যান ধারণা মতবাদ মতাদর্শ ত্যাগ করে এই কোরআনের আদর্শে আদর্শবান হয়ে যায় কারণ আল্লাহ তালে কোরআনকে বানিয়েছেন পরশ পাথর এই কোরআন তো আবার নবীর বলা কোনো কথা না তিনি তো নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন না এর প্রতিটা কথা তো আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল করা যে আল্লাহ তালার কাছে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বলতে কোনো বিভাজন নেই এখন থেকে এক হাজার বছর পরে কি হবে আল্লাহ তালা জানেন না আল্লাহ তালা কোরআনে জায়গায় জায়গায় বলে দিচ্ছেন কেয়ামতের দিন জান্নাতিরা জাহান্নাবীদেরকে এই কথা বলবে জাহান্নাবীরা জান্নাতিদেরকে এই কথা বলবে মানুষ যখন জান্নাতে চলে যাবে ফেরেস তারা তাদেরকে এভাবে সালাম জানাবে এই বিষয়গুলো কি হয়ে গেছে অতীত না ভবিষ্যৎ ভবিষ্যৎ আল্লাহ তালা কিভাবে বলছেন এবং আল্লাহ তালা বলছেন অতীতের শব্দ দিয়ে বলছেন জান্নাতিরা জাহান্নাবীদেরকে ডেকে বলল আমরা বললে বলতাম বলবে আল্লাহ তালা বলছেন ডেকে বলল অতীতের ফিগা দিয়ে বলছেন কেন কারণ এই বিষয়গুলো এতটা নিশ্চিত আল্লাহ তালার জ্ঞান এতটা অকাট্য এবং ব্যর্থহীন যে আল্লাহ তালার জ্ঞানের কাছে ভবিষ্যৎ বলতে কোনো কিছু নেই বরং এই ভবিষ্যতের বিষয়গুলো অতীতের বিষয়ের মতো সুনিশ্চিত আল্লাহ তালা যখন থেকে আছেন এই কোরআন তখন থেকে আছে আমরা আহমদুল্লাহ জামা বিশ্বাস করি এই কোরআন হল আল্লাহ তালা কালাম কালাম মানে হলো কথা আল্লাহ তালা যখন থেকে আসেন আল্লাহ তালা সিফাত আল্লাহ তালা কালাম তখন থেকে আসে নাজিল করা হয়েছে আসলের উপর নাজিল করা হয়েছে অনেক পরে কিন্তু এই কোরআন লৌহে বা মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে সেই অতি জামানা থেকে অবিনশ্বর কাল থেকে যখন থেকে আল্লাহ তাহলে আল্লাহ তালা কোরআনের মধ্যে মুসা আলহ ইসলামের ঘটনা বলছেন ঈসা আলহ ইসলামের ঘটনা বলছেন আমি ভাবছি এগুলো অতীতের ঘটনা অতীতের গল্প কিন্তু না এই কোরআন তো দেখে দেখে ঘটনাগুলোকে বর্ণনা করেনি এই কোরআন তো সেই সময় থেকেই আছে যখন আল্লাহ তার আছেন লহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে তো আল্লাহ তালার জ্ঞানের মধ্যে অতীত বর্তমান ভবিষ্যতের কোন বিভাজন নেই আল্লাহ তালা সবগুলো বিষয় সুনিশ্চিত তো আল্লাহ তার সেই সুনিশ্চিত এবং অকাট্য জ্ঞানের মাধ্যমে একটা জীবন বিধান নাজিল করে দিয়েছেন যে জীবন বিধানের নাম রেখেছেন কোরআন যে কোরআনের মধ্যে আল্লাহ তারা বিশ্ব মানবতার হৃদায়ত রেখেছেন যে কোরআনকে তুমি যে কোনো মতবাদ মতাদর্শের চশমা খুলে নিরপেক্ষ ভাবেও যদি কোরআন কিছু রিসার্চ করো তুমি সিরাজ মুস্তাকিমের পথ পেয়ে যাবে সত্য পথ যেটা সরল পথ যেটা আদর্শের পথ যেটা সেই পথে তুমি পেয়ে যাবে তুমি কোন ভ্রান্ত পথের সন্ধান এই কোরআন তোমাকে দেবে না এই কোরআন তোমাকে সেই পথে প্রদর্শন করবে যেই পথ সবচেয়ে বেশি সুসংহত এবং সরল সেই পথে তোমাকে পরিচালিত করবে এজন্য রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাহ তার পেটের মধ্যে পাথর বেঁধেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার দাঁত মোবারক শহীদ করেছেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন রক্তাক্ত হয়েছেন নিগৃহীত হয়েছেন কেন হয়েছেন রাসুল তার একটা মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন সেই মিশনের জন্য রাসুলকে ত্যাগ করতে হয়েছে এই কোরআন আল্লাহ তার এই জন্য নাজিল করেননি যে এই কোরআনকে যখন একজন ব্যক্তি মারা যাবে তখন এই কোরআনকে শুধু পাঠ করা হবে আর সারা বছর সুন্দর করে গিলাফে পেছিয়ে আলমারির মধ্যে তুলিয়ে তুলে রাখা হবে আল্লাহ তালা কোরআনকে এই জন্য পাঠাননি আরে আল্লাহ তালা কোরআনকে শুধু শুধু তেলাওয়াত করবে অর্থ এবং মর্ম বুঝবে না আল্লাহ তালা এই জন্য পাঠাননি আল্লাহ তালা কোরআনকে পাঠিয়েছেন এই কোরআন সমগ্র বিশ্ব মানবতা সে যে ধর্মেরই হোক যে মতবাদেরই হোক সে শ্বেতাঙ্গ হোক আর কৃষ্ণাঙ্গ হোক সে যে দেশেরই হোক যে বর্ণেরই হোক যে রক্তেরই হোক নারী হোক আর পুরুষ হোক সে যদি এই কোরআনকে বোঝার চেষ্টা করে এই কোরআনকে নিয়ে গবেষণা করে এই কোরআন তাকে সরল পথ পরিচালিত করবে এজন্য আল্লাহ তালা নাজিল করেছেন আল্লাহ তালা এই কোরআনকে মিলাদ মাহফিল করার জন্য আর কোন মানুষ মারা গেলে শুধু তখন পাঠ করার জন্য নাজিল করা হয়নি এগুলো এক্সট্রা ফজিলত এক্সট্রা মূল বাদ দিয়ে না আল্লাহ তালা আমার কাছে বার্তা পাঠিয়েছেন আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমার জীবনদাতা আমার মৃত্যুদাতা আমাকে একটা বার্তা পাঠিয়েছেন যে হেবান্দা আমি তোমাকে একটা বার্তা দিয়ে দিচ্ছি একটা জীবন বিধান দিয়ে দিচ্ছি যদি তুমি এই বার্তাকে ফলো করো তুমি তোমার ইহকালেও কামিয়াব হবে তুমি তোমার পরকালেও সফল হবে কিন্তু তোমাকে এই বার্তা ফলো করতে হবে সেই বার্তাটা ফলো করা দূরের কথা আমরা যেন আল্লাহকে বলতে চাচ্ছি হে আল্লাহ আপনার বার্তা আমার পড়ার দরকার নেই আপনার বার্তা আমার বোঝার দরকার নেই আপনি সুসংবাদ দিয়েছেন আপনাকে দুঃসংবাদ দিয়েছেন আবার দেখার দরকার নেই হে আল্লাহ আমি এটাকে যত্ন করে খুশবো মাখিয়ে আমি এটাকে আলমারির মধ্যে বা শিল্পের মধ্যে রেখে দিলাম হে আল্লাহ আল্লাহ তালা সেজন্য এই কালামে পাককে নাজিল করেন আর এই কিতাব তো সেই কিতাব যে কিতাবকে আমরা রেহাল চিনি না রেহাল কাঠের রেহাল রেহাল কাঠ দিয়ে বানানো হয় আর আমরা যখন মসজিদে যাই জোতার বাক্স দেখি জোতার বাক্স কি দিয়ে বানানো হয় কাঠ দিয়ে বানানো হয় জোতার বাক্সের মধ্যে জোতা রাখি কিন্তু যে কাঠের রেহালের মধ্যে আমরা কোরআন রাখি সেই কাঠের মধ্যে কি কোরআনের আয়াত লেখা আছে কিন্তু সেই কাঠে যদি ভুলেও আমার পা লেগে যায় অনুতপ্ত হই কি না খুবই অনুতপ্ত হই ভয় লেগে যায় ভেতরটা কেঁপে উঠে আল্লাহ কি না কি যেন হয়ে যায় এই কাঠের একটা জড় পদার্থ এই কাঠের এতটুকু সম্মান কিসের কারণে আসলো আর এই কাঠ তো কোরআন পড়তে জানে না কোরআন বুঝতে জানে না এই কাঠের এতটুকু সম্মান তো শুধু এজন্য আসলো যে এই কাঠ শুধু কোরআনের সংস্পর্শে এসেছে কোরআনের সংস্পর্শে আসার কারণেই এই কাঠ একটা জড় পদার্থ যদি এতটুকু মর্যাদাবান হয়ে যেতে পারে আমি আশাফল মাখ লোকাত আমি সৃষ্টির সেরাজীব আমি যদি কোরআনের সঙ্গে সম্পর্ক করে ফেলি আল্লাহ তাহলে আমাকে কতটুকু সম্মানিত করে দেবেন যেখানে প্রত্যেকের গায়ের মধ্যে বাতি জ্বলছে না কিন্তু প্রত্যেকের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে বাতি কিন্তু হাতে গোনা কয়েকটা কেন কারণ বাতির কাছাকাছি আছি এই বাতির পাওয়ার যতটুকুর মধ্যে আছে ততটুকু এরিয়ার মধ্যে যদি আমি থাকি আমিও আলোকিত হয়ে যাব এই কোরআন তো হলো একটা আলো এই আলোর সংস্পর্শে যদি থাকি রসুল্লাহ জিন্দগি হলো আলো সেই আলোর সংস্পর্শে যদি আমি নিজেকে উঠিয়ে নেই তাহলে আমি গুণাহার হতে পারি আমি দুর্বল হতে পারি কিন্তু সেই আলোর বরকতে ইনশা আল্লাহ আমিও আলোকময় হয়ে যাব তো যেই দিনের জন্য যে মিশনের জন্য যে ইসলামের জন্য আমার রাসুল পেটে পাথর বেঁধেছেন আমার রাসুলের দাঁত মোবারক শহীদ হয়েছে আমার রাসুলকে নিজের ঘর বাড়ি ত্যাগ করতে হয়েছে আমার রাসুলের প্রিয় প্রিয় সাহাবিদেরকে হত্যা করা হয়েছে সেই ইসলামকে আমি আমার জিন্দগির মধ্যে বাস্তবায়ন করলাম না আমি আমার পরিবারের মধ্যে বাস্তবায়ন করলাম না আমি আমার সমাজের মধ্যে বাস্তবায়ন করলাম না আমার বিশ্ব এবং আমার আন্তর্জাতিক পরিবর্তনের মধ্যে বাস্তবায়ন করলাম না আর মুখে বলছি হেল্লা রাসুল আমরা আপনার আগমনে খুশি খুশি আর এই দাবি তো একটা অনর্থক দাবি হয়ে যাবে আমার দাবি তো তখনই সফল হবে যখন সেই রাসুলের আদর্শকে আমি আমার নিজের জিন্দগির মধ্যে বাস্তবায়ন করব হোসাইন রবি আল্লাহ চালান রসুল উল্লাহ সাল্লামের প্রিয় নাতি যার কথা আমরা অল্প বেশি প্রায় সবাই জানি সেই হোসাইন রবি আল্লাহ স্মরণ আমরা সবাই করি মহরম মাস আসলে আসুরের সময়ে আমরা সবাই তার জন্য মাতম করি কিন্তু আমরা একবারও ভাবি না এই হোসেন রদিয়াল্লাহ আজকে তার জীবন কেন বেড়ে দিতে হয়েছে সেই হোসেন রদিয়াল্লাহ একবার যদি মাত্র একটা বাক্য মুক্তি উচ্চারণ করতেন তার রক্তের দ্বারা সেই কারবালার প্রান্ত রঞ্জিত হতো না মাত্র একটা বাক্য মুখ দিয়ে যদি শুধু বলতেন কালেম অস্বীকার করতে হতো না রাসুলকে অস্বীকার করতে হতো না শুধু মুখ দিয়ে যদি বলতেন আমি ইয়াজিদকে মেনে নিলাম তাহলে হুসাইন রদি আল্লাহ আনহুকে সেদিন নির্মম ভাবে হত্যা করা হতো না কিন্তু তিনি তো যেই সেই মানুষ না তিনি তো আমাদের নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলী হাসাল্লামের নাতি তিনি যদি বাতিলের সঙ্গে আপোষ করেন তিনি যদি বাতিলের সামনে নিজের মাথাকে নত করে দেন তাহলে তিনি তো তার রক্তের সঙ্গে যেন গাদ্দারি করলেন আমার রাসুল তো সেই রাসুল যে রাসুলের ভালোবাসার দাবিতে ওমর রদি আল্লাহান অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন ওসমান রদি আল্লাহান জীবন বিলিয়ে দিয়েছেন আলী রদি আল্লাহান জীবন বিলিয়ে দিয়েছেন হাসান রদি আল্লাহানহু ক্ষমতা পেয়েও ক্ষমতা ছেড়ে দিয়েছেন হোসাইন রদি আল্লাহানু নিজের জীবন বিলিয়ে দিয়েছেন সেই রাসুলের আদর্শের জন্য বাতিলের সামনে আপোষ করেননি বাতিলের সামনে মাথা নত করেননি জীবন যায় যাবে কিন্তু আমার রাসুলের আদর্শকে আমি জলাঞ্জলি করব না তা আমরা তো সেই নবীর উম্মত সেই নবীর সফলতা সেই নবীর আদর্শের মধ্যে আল্লাহ তালা আমাদের সফলতা রেখেছেন সুতরাং আমার ভালোবাসার দাবি তখনই কামিয়াব হবে তখনই সফল হবে যে শিক্ষা আমার রাসুল দিয়ে গেছেন এক সাহাবি বলছেন হে আল্লাহ রাসুল আমি আপনাকে ভালোবাসি রাসুল তাকে বলছেন তুমি একটা জিনিস চাও সেই সাহাবি বললেন আস আলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাত হে নবী আমি জান্নাতে আপনার সঙ্গে হতে চাই রাসুল তাকে বললেন আইননি বিকাশ রাতের সুযোগ তাহলে অধিক চেষ্টা করার মাধ্যমে আমাকে সহযোগিতা করো আমি তোমাকে সঙ্গে বানিয়ে নিব তুমি নামাজের ইস্তেমাম করো নামাজের গুরুত্ব দাও তাহলে তুমি সফল হয়ে যাবে তো এজন্য সাহাবাই কেরাম রবি আল্লাহ তালা আলহম আজমাইন যেভাবে রসুলের সহবতে এসে এক একজন সেই জাহেলি যুগের সেই জাহেলি মানুষগুলো যেভাবে আলোর মানুষে পরিণত হয়েছেন আমিও যদি সেভাবে রসুল উল্লাহ সাল্লাহ ইসলামকে অনুসরণ করতে পারি ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাকেও সেভাবে আলোকিত করে দিবেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম মক্কার জীবন যে জীবনের মধ্যে মেয়েরাজের রাত্রে নামাজ ফরজ করা হয়েছে তার আগে নামাজও ছিল না মদিনার জীবনে হজ জাকাত এগুলোকে ফরজ করা হয়েছে এর আগে এই সমস্ত বিধানও ছিল না তো মক্কার জীবনে তেরোটা বছর যে বছরগুলোর মধ্যে তিন বছর শেবে আবি তালেবের মধ্যে রাসুলকে বন্দী করে রাখা হয়েছে জেলখানা যেখানে তার মানবেতর জীবন যাপন করতে হয়েছে সেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নির্মম ভাবে জীবন যাপন করেছেন শুধুমাত্র সাহাবাই কেরামকে একটা আদর্শ শিক্ষা দেওয়ার জন্য ইমান শিক্ষা দেওয়ার জন্য তো আমরাও যখন সেই নবীর আদর্শকে নিজের জিন্দগির মধ্যে বাস্তব বাস্তবায়ন করব তখনই আমার ভালোবাসার দাবি সেই দাবি বাস্তবে রূপান্তরিত হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিন আলমিন